আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলা আকিবাতুল মুতাকিন ও উসল্লি ও উসল্লিম আলা নবীনা মোহাম্মদ আলা আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক রিসালাতুল হাদিস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিসালাতুল হাদিস হাদিসের বাণী শব্দটা একটু ব্যাখ্যার দাবি রাখে কেন এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে কি হবে কি আমরা শেয়ার করব কি শিখব এবং জাতির উদ্দেশ্যে কী অবদান আমরা রাখার ইচ্ছা পোষণ করছি এ বিষয়গুলো প্রিয় দর্শক আজকের এই প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চাই রিসালা আরবি শব্দ এই শব্দ থেকে কিন্তু এসছে রাসুল শব্দটি রাসুলের উপর যে দায়িত্ব সেটি হচ্ছে রিসালা বাণী পৌঁছে দেওয়া রেসালা অর্থ বার্তাও হতে পারে আর রাসুল যিনি বার্তাবাহক মেসেঞ্জার মেসেজ বহন করেন আর রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই রাসুলুল্লাহর অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক এবং সেই বার্তাটাই হচ্ছে রেসালা আজকে আমরা যখন বলছি রেসালাতুল হাদিস তখন সে বার্তাটাই এখানে বোঝানোর উদ্দেশ্য হাদিস এই শব্দটা আমাদের কাছে বহুল পরিচিত আমরা সকলে জানি হাদিস কোরআনের পরই ওহির দ্বিতীয় একটা অংশ যা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছিলেন হাদিসের অনেক সংজ্ঞা দেওয়া হয়েছে এর শাব্দিক অর্থ আছে যেমন একটা অর্থ হচ্ছে কথা বাণী বাক্য ইত্যাদি আর ইসলামের পরিভাষায় হাদিসের একাধিক সংজ্ঞা থাকলেও আমরা সেই সংজ্ঞাটা আপনাদের উদ্দেশ্যে বলবো যেটি আজকে আমাদের অনুষ্ঠানের সাথে ম্যাচ করে এবং যেটি মহাদ্দিসিনে কেরাম দিয়েছেন সেটি হচ্ছে যে কথা বা কাজ রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি সম্পৃক্ত করা হয় অথবা তার অনুমোদন কিংবা তার যে সিরাত বিষয়ক আলোচনা তার সাথে সম্পৃক্ত করে পেশ করা হয় এই চারটা বিষয় যা রাসুল সাল্লাহ সাল্লামের সাথে সম্পৃক্ত সেটি হচ্ছে হাদিস অর্থাৎ মা উসনেদা ইলা রাসুলিল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মিন কাউলিন আউ ফেলিন আউ তকরিরিন আউ সিরাচিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি যে কথা অথবা যে কাজ অথবা যে অনুমোদন অথবা যে সিরাত বিষয়ক বিষয়গুলো জীবনের বিভিন্ন ঘটনা তার প্রতি সম্পৃক্ত করে উল্লেখ করা হয় যে এটা রাসুল বলেছেন অথবা করেছেন অথবা অনুমোদন দিয়েছেন অথবা এই তার জীবনী এই জীবনের এই তার অভিজ্ঞতা এই জিনিসগুলো তিনি ফেস করেছেন দেখেছেন শুনেছেন ইত্যাদি ইত্যাদি এই বিষয়টাই হচ্ছে আসলে সন্না অথবা এটি হচ্ছে হাদিস আমরা এখানে আল কোরআনের পাশাপাশি আসন্না বলতে যা বোঝানো হয় মহাদিসিন কেরামের কাছে সেটি বুঝিয়েছি আল হাদিস বলতে অতএব রিসালাতুল হাদিস মানে হচ্ছে হাদিসের বার্তা হাদিসের বাণী হাদিসের message the message of the হাদিস যা রাসুল সাল্লাহ সাল্লাম করেছেন বলেছেন সেই বার্তাই আপনাদের কাছে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় দর্শক পৌঁছে দিতে চাই শুরুতে আল্লাহর কাছে আমরা তফিক কামনা করছি তিনি যেন সে দায়িত্ব সঠিকভাবে সুচারুভাবে এখলাসের সাথে পূর্ণ ইমানের সাথে এবং পরম ভালোবাসা মমতা শ্রদ্ধা পোষণ করার পাশাপাশি সে দায়িত্ব পালনের তৌফিক আমাদের সবাইকে প্রদান করেন প্রদর্শক হাদিস সম্পর্কে আসলে আমাদের অনেক সময় দেখা যায় জ্ঞানের অনেক স্বল্পতা রয়েছে আমাদের অনেকেই ধারণা করে যে কোরআন যতটা অথেন্টিক হাদিস ততটা অথেন্টিক নয় অনেকেই ধারণা করেন কোরআন যেভাবে সংকলিত হয়েছে অতএব সেটি একটি বিশ্বস্ত হাদিসের ব্যাপারে সংকলনে তো অনেক পরে হয়েছে ইত্যাদি ফলে হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তোলেন এবং হাদিসের বিষয়ে তারা অনেক সময় ভুলে যান যে কোন হাদিসটা আসলে গ্রহণ করতে হবে কোনটা গ্রহণীয় হবে না অথবা হাদিসের মধ্যে যখন একাধিক বক্তব্য এসে যায় তখন আসলে সেখানে সংগতি বিধান কিভাবে করা হবে এ বিষয়গুলো নিয়ে আমরা অনেকে কনফিউশনের মধ্যে বিভ্রান্তির মধ্যে পড়ে যাই আমি প্রথমত বলতে চাই প্রিয় দর্শক আল কোরআন যেমন ওয়াহি হাদিস বা সুন্নাও তেমনি ওয়াহি আল কোরআন রাসুল সাল্লাহ সাল্লামের যুগে সংকলিত হয়েছিল আর হাদিস মূলত রাসুল সাল্লাহ সাল্লাম এর যুগের পরে সাহাবাদের যুগ অতিবাহিত হওয়ার পর তাবেদের যুগ থেকে ব্যাপকভাবে সংকলন শুরু হয়েছিল কিন্তু এর মানে এই নয় যে হাদিস কোনোভাবেই রাসুল সাল্লাহ সাল্লামের যুগে তথা সাহাবাদের যুগে সংকলিত হয়নি হয়েছে এ প্রসঙ্গে অনেকেই বিভিন্ন গ্রন্থ লিখেছেন এবং বাংলা ভাষায় মাওলানা আব্দুর রহিম এবং ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের বইতেও আমরা দেখি তারা এই বিষয়গুলোতে বিশদ আলোচনা করেছেন এবং সেখানে বলেছেন যে সাহাবিদের মধ্যে কতজন রাসুল সাল্লাহ সাল্লামের যুগেই কিছু কিছু সংকলনের কাজ শুরু করেছিলেন তার অনুমতি নিয়ে কিন্তু ব্যাপকভাবে সে অনুমতি সবাইকে দেয়া হয়নি যাতে করে কোরআনের সাথে হাদিস মিক্স না হয়ে যায় ফলে এটা একটা বড় উদ্দেশ্য ছিল আরেকটা উদ্দেশ্য ছিল যে তখন মানুষের মেধা শক্তি ছিল খুব প্রখর হাদিসগুলো সবাই জানতেন মানে তখন এই প্রয়োজনটা অনুভূত হয়নি যে আমরা হাদিসগুলো তাহলে লিখে ফেলি ভুলে যাব এই জিনিসটা অনুভূত হয়নি এটা এক প্রধান কারণ দ্বিতীয় কারণ হলো যে রাসুল সাল্লাহ সাল্লাম তিনি ব্যাপকভাবে অনুমতি দেননি যাতে করে কোরআনের সাথে হাদিসের মিক্স না হয়ে যায় এই দুটো প্রধান কারণকে উপলক্ষ করে হাদিসের সংকলনটা সাহাবিদের যুগে কম হয়েছে বটে কিন্তু এই সকল সাহাবিদের থেকে নিয়েই এই হাদিসগুলো সংকলিত হওয়া শুরু হয়েছে তাবেদান যুগে পরবর্তীতে তাবে তাবে আইন বা তাদের পরে গিয়ে এই হাদিসের ব্যাপক সংকলন হয় যখন হাদিসের স্বর্ণ সংকলনের স্বর্ণ যুগ শুরু হয় এবং হাদিস সংকলনের ম্যাথোডলজি এবং নিয়ম পদ্ধতি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে এগুলোর মধ্যে যে হাদিসগুলো ফুল ম্যাথডটা ফলো করে সংকলন করা হয়েছে সেগুলো আসলে অত্যন্ত বিশ্বস্ত এবং অত্যন্ত নির্ভরযোগ্য হাদিস অথেন্টিক হাদিস এই অথেন্টিক হাদিসগুলোর অথেন্টিসিটি এতটাই শক্তিশালী যে কোরআনের প্রতি যেমন সাব্যস্ত হওয়ার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই এই হাদিসগুলো সাব্যস্ত হওয়ার ব্যাপারেও আমাদের আসলে কোনো সন্দেহ নেই সেজন্যই মুসলিম এত দৃঢ়ভাবে প্রত্যয় পোষণ করে যে কোরআন এবং সুন্নাহ সমভাবে এ দুটোই হচ্ছে source of knowledge in Islam source of knowledge of sharia source of knowledge of Islamic religion আমাদের কাছে এ দুটো সমভাবে প্রযোজ্য একটা সোর্স অফ নলেজ বা জ্ঞানের উৎস সুতরাং একজন মুসলিম যখন কোরআনের কোনো আয়াত শুনে তার ব্যাখ্যা সে নেয় নির্দ্বিধায় সে হাদিস থেকে নেয় কারণ এখানে হাদিসের ওহি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই যেভাবে কোনো সন্দেহ নেই কোরআনের ওহি হওয়ার ব্যাপারে সংকলন নিয়ে যারা প্রশ্ন তুলছেন ইনশাল্লাহ আমাদের আরও অনেক অনুষ্ঠান হবে যেখানে আমরা হয়তো হাদিসের এই সংকলনের ম্যাথোডলজিগুলো নিয়ে বা হাদিসের প্রকরণ নিয়ে আরও ব্যাপকভাবে আলোচনা করব যেটা মুস্তাল্লাহুল হাদিস বা অসুলুল হাদিস হাদিস সম্পর্কিত পরিভাষামূলক আলোচনা সেখানে আরও ব্যাপকভাবে আপনারা জানতে পারবেন কিন্তু সংক্ষেপে আমরা বলতে চাই যে সংকলন নিয়ে প্রশ্ন তুলে আসলে হাদিসকে দুর্বল করার কোনো সুযোগ নেই এবং অথেন্টিক হাদিসগুলোর প্রতি আমাদের বিশ্বাস বা প্রত্যয় কমানোরও কোনো সুযোগ নেই আমরা জানি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বারবার বলে গিয়েছিলেন কথাগুলো বিভিন্নভাবে এবং শেষ দিকে তিনি কথাও বলেছিলেন ফিকুম আমরাইন লান তদুল্লু মা সাক্ত বিহিমা কিতাব আল্লাহি ওয়াসুন্নতি আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি তোমরা কখনোই বিভ্রান্ত হবে না যদি এই দুটো জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরো একটি হচ্ছে আল্লাহর কিতাব তথা আল কোরআন এবং আরেকটি হচ্ছে আমার সন্না আমার সন্না বলতে তিনি হাদিসকেই বুঝিয়েছেন এখানে লক্ষণীয় যে তিনি বলছেন যে কোরআন সন্না কোরআন হাদিস এ দুটোকে যুগপদভাবে যে শক্তিশালীভাবে আঁকড়ে ধরে শুধু সেই বিভ্রান্তি থেকে মুক্তি পাবে সেই সফলতার দেখা পাবে এবং সেই সঠিক পথে চলতে সক্ষম হবে কিন্তু এর কোনো একটা যিনি ত্যাগ করবেন তিনি আসলে বিভ্রান্ত হবেন তিনি সঠিক পথে চলবেন না অতএব সমস্যা সংকলনের নয় সমস্যা নয় এটার যে আসলে রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসগুলো সঠিকভাবে সংরক্ষিত হয়েছিল কি না সমস্যা অন্যখানে সমস্যা হচ্ছে আমাদের বিভ্রান্তির আমাদের সঠিক নলেজের অভাব আমরা যারা আজকে এই বিভ্রান্তিগুলো দ্বারা আক্রান্ত হচ্ছি তাদের হাদিস সম্পর্কিত প্রায় নলেজ নেই বললেই চলে তারা আমরা হাদিসের ম্যাথোডলজিগুলো সম্পর্কে জানি না কিভাবে একজন বর্ণনাকারী রাবি প্রচণ্ড পরিশ্রম করে দিনের পর দিন দেশের পর দেশ তিনি অতিক্রম করে বিভিন্ন পণ্ডিত বিদ্যান প্রাজ্ঞ বিজ্ঞ এবং স্কলারদের কাছে গিয়ে তারা কীভাবে এগুলোকে যাচাই করেছেন হাদিসের যে চেইন আছে যেই যেই সনদ আছে সেগুলোকে তিনি যাচাই করেছেন মতন সম্পর্কে তারা ভালো করে শুনেছেন সংরক্ষণ করেছেন বুঝেছেন এবং তার অর্থের সাথে মিলিয়ে তারা দেখেছেন তারা কম্পেয়ার করেছেন বিভিন্ন মতন এবং তারা কম্পেয়ার করেছেন সনদগুলোর মধ্যে সকল রাবিরা তারা বিশ্বস্ত কিনা এবং তারা আদেল কিনা তাদের দব্দ এবং মুখস্থ শক্তি কার্যকর ছিল কিনা এগুলো তারা নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং শুধু একজন দুজনের বক্তব্য তারা নেননি তারা নানাভাবে বিভিন্ন বড় বড় স্কলারদের বক্তব্য নিয়ে তারা এই সিদ্ধান্তগুলোতে এসেছেন আরও মজার ব্যাপার হচ্ছে এই যে সানাদ এবং মাতন এ নিয়ে গবেষণা কিন্তু সবসময় কন্টিনিউয়াসলি ছিল ব্যাপারটা এমন নয় যে একজন ব্যক্তি এসেছেন পণ্ডিত বা প্রাজ্ঞ ব্যক্তি বড় স্কলার এসে ঠিক করে দিয়ে গেছেন বাকি সব তাকে অন্ধ অনুকরণ করেছে এটা কখনোই হয়নি প্রিয় দর্শক বরং ইতিহাসের পথ পরিক্রমায় আমরা লক্ষ্য করি মহাদ্দেশিন কেরামদের সংখ্যা ছিল হাজারে হাজার সেই সাহাবাদের যুগে অনেক মহাদ্দেশ ছিলেন আবু হরের রাদি আল্লাহ তালা আনহু আবদুল্লাহ আমর রাদি আল্লাহ তালা আনহুমা আয়েশা রাদি আল্লাহ তালা আনহা উম্মে সাল্লামা রাদি আল্লাহ তালা আনহা এবং নবীর সাল্লাহ আলিয়া সাল্লাম ঘরের সদস্যরাও মহাদ্দেশ ছিলেন তার প্রিয় সাহাবাদের মধ্যে অনেকে মহাদ্দেশ ছিলেন হাজার হাজার মহাদ্দেশ ছিলেন সেই সাহাবাদের যুগে তারপরে মহাদেশদের সংখ্যা স্বাভাবিকভাবে আরও বেড়েছে তাবের ইন্দের সময় তারপর তাবের ইন্দের সময় এবং তারপরে আরও বেড়েছে এবং এদের মধ্যে এক দল ছিলেন অত্যন্ত প্রাজ্ঞ গবেষক যারা সব কিছু যাচাই করতে পারেন এবং যাচাই করেছিলেনও ফলে আজকে যারা হাদিস শাস্ত্র নিয়ে চিন্তাভাবনা করেছে গবেষণা করছে এবং করে যাচ্ছে হাদিসের অথেন্টিসিটি সম্পর্কে তাদের কিন্তু কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যারা হাদিস নিয়ে গবেষণা করছেন রীতিমতো যাদের ইমান আছে এখলাস আছে এলেম আছে এবং খুব সিনসিয়ারলি রিসার্চ ম্যাথাডোলজি সামনে রেখে হাদিসের যে রিসার্চ ম্যাথাডোলজি আছে তারা গবেষণা করছেন তাদের কিন্তু বিন্দুমাত্র হাদিসের অথেন্টিসিটি নিয়ে সন্দেহ নেই সন্দেহ কাদের সন্দেহ শুধু সেই সব লোকদের যারা হাদিস শাস্ত্র পড়েনি জানে না খুবই স্বল্প জ্ঞান নিয়ে তারা শুধু কিছু নিজেরা কনফিউজড হচ্ছে আর অন্যকে কনফিউজড করার চেষ্টা করছে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে অতএব কোরআনের পাশাপাশি হাদিসকে আমাদের রাখতেই হবে কোরআন হচ্ছে আল্লাহর কালাম এবং তার ব্যাখ্যা হচ্ছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস তার কথা তার কাজ তার মৌনসম্মতি এবং তার জীবনের সকল সিরার বিষয়ক অন্যান্য সকল কিছু সুতরাং আমরা হাদিস থেকে কোরআনকে বিচ্ছিন্ন করলে কোরআন বোঝার আর কোনো সুযোগ থাকবে না এর বহু প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে যেমন যদি আমরা আল্লাহ তালার বাণী পড়ি যেখানে আল্লাহ তালা বলেছেন ও আকিমুসলা ও আতু জাকা আর তোমরা সালাদ কায়েম করো এবং জাকাত দাও তাহলে কিভাবে একজন ব্যক্তি সালাদ কায়েম করবে যদি সে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরাত না পড়ে তিনি কিভাবে সালাত পড়তেন সন্না না পড়ে কিতাবুস সালাত এর মধ্যে যেই হাদিসগুলো এসেছে সেগুলো যদি সে না পড়ে সেগুলো যদি সে না মানে সেগুলো যদি সে গ্রহণ না করে তাহলে কিভাবে সে সালাত আদায় করবে কয় রাকাত করবে কয় সময় করবে কোন সময় করবে ইত্যাদি বিষয়গুলো তাছাড়া সালাত তো শুধু পাঁচ ওয়াক্ত ফরজ নয় সালাত এর মধ্যে আছে মাস্তুন সালাত আছে তাহাজুদ সালাত আছে সালাতুল দোহা আছে ইত্যাদি সালাতুল ঈদ আছে সালাতুল জুমা আছে সালাতুল ইস্তেসকা আছে সালাতুল কুসুফ আছে খুসুফ আছে এসব কিছু তো কোরআনে বিস্তারিতভাবে আসেনি প্রিয় দর্শক এভাবে ঠিক ও আতু জাকাহ যদি আমরা দেখি তোমরা জাকাত প্রদান করো কিভাবে জাকাত প্রদান করবে গরুর জাকাতের কথা কি ডিটেলস এসেছে কোরআনের মধ্যে ছাগলের জাকাত উটের জাকাত কিংবা অসরি ফসলের জাকাত ফসলের জাকাত কি করে দিতে হবে কিংবা ব্যবসায়িক পণ্যের জাকাত কি করে দিতে হবে এসব কথা কি আসলে কোরআনের মধ্যে এসেছে আসেনি অতএব কোরআনের পাশাপাশি যদি সুন্নাকে আমাদের সোর্স অফ নলেজ হিসাবে রাখা না হয় এবং এর থেকে আইন বের করার লেজিসলেশনের সোর্স হিসাবে একে ব্যবহার না করা হয় তাহলে কিন্তু আসলে একজন মুসলিম তার দিনের পথে থাকতে পারে না এবং কখনই কমপ্লিট ইসলাম সে পাবে না যদি সে কোরআন এবং সন্নাকে যুগপদভাবে দিনের সোর্স অফ নলেজ হিসাবে গ্রহণ না করে এখানেই আমাদের কাছে হাদিসের গুরুত্বপ্রিয় দর্শক এখানেই হাদিসের বার্তা আমাদের জন্য অপরিহার্য একজন মুসলিম হাদিস ছাড়া তার জীবনকে আসলে কল্পনাই করতে পারে না আল্লাহর পথে সেটি পরিচালিত হতে পারে না হাদিসের দিক নির্দেশনা হাদিসের গাইডেন্স হাদিসের ইনস্ট্রাকশন যদি তার সামনে না থাকে আমরা সেই সব আলেমদের জন্য সবসময় দোয়া করি দোয়া করছি করা উচিত এবং করতে থাকবো ইনশাআল্লাহ যারা হাদিসের এই বইগুলো সহজভাবে উম্মার হাতে পৌঁছে দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন সংকলনের মধ্য দিয়ে তারা যাচাই বাচাই করে হাদিসের এই বিষয়গুলো জাতির উদ্দেশ্যে দিয়েছেন যাতে মুসলিম অমুসলিম সকলেই এই নবীর আদর্শকে বুঝতে পারে এই নবীর বক্তব্যকে বুঝতে পারে এই নবীর কার্য বিবরণী যাতে তারা জানতে পারে কারণ রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম তিনি তো শুধু মুসলমানদের কাছে প্রেরিত হননি তিনি পুরো বিশ্ববাসীর কাছে প্রেরিত হয়েছিলেন আল্লাহ তালা কোরআনে সে কথাই বলেছেন ওয়ামা আরসাল্নাকা ইল্লা রহমাত আল্লিল আলামিন আমি তো আমরা তো তোমাকে সারা বিশ্বের প্রতি রহমত স্বরূপে প্রেরণ করেছি অতএব সেই রহমত এর অমীয় সুধা শুধু মুসলিমরাই পান করবে তা নয় অমুসলিমরাও করতে পারে অমুসলিমরা যখন মনে প্রাণে সেই সুধা পান করতে প্রস্তুত হবে তখন তারাও আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলে তারাও মুসলিম হয়ে যাবে মুসলিম আর অমুসলিমের মধ্যে তেমন ভেদাভেদ নাই ভেদাভেদ শুধু একটা দরজা এই দরজা দিয়ে তারা যখন প্রবেশ করবে ব্যাস তখন তারা দিনী ভাই হয়ে গেল এর আগ পর্যন্ত মানব ভাই হিসাবে তারা গণ্য হবে সোরাবন ইসরায়েলের যে আয়াতটা আমরা দেখি আল্লাহ তালা বলেছেন ওয়ালাকাদ কারামনা বানি আদম বনি আদমকে বনি আদম সকলকে আমরা সম্মান দিয়েছি অতএব মানুষ হিসাবে সকলে সম্মান পাবেন কিন্তু ইসলামের ভ্রাতৃত্ববোধ বোধের সম্মান এবং এই পুরস্কার তাদের জন্য থাকবে যারা ইমানের দরজা দিয়ে প্রবেশ করে ইমানের মধ্যে ঢুকে গিয়েছেন এবং ইসলামকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন ইসলামকে অ্যাকসেপ্ট করার মানেই হলো আসলে কোরআনকে অ্যাকসেপ্ট করা এবং সুন্নাকে অ্যাকসেপ্ট করা তথা হাদিসকে অ্যাকসেপ্ট করা এখানে আরেকটা বিষয় প্রিয় দর্শক আমি আপনাদের সাথে মূল আলোচনায় যাওয়ার আগে শেয়ার করতে চাই সেটি হচ্ছে আমাদের মধ্যে একদল লোককে দেখা যায় যারা নিজেকে মুসলিম হিসাবে দাবি করছেন তারা শুধু কোরআনই মানতে চান তারা হাদিসকে মানতে চান না এটা একটা বড় ফিতনা হয়ে দেখা দিয়েছে সেই যে কনফিউশনের কথা আমরা বলেছিলাম তারই পথ ধরে তিনি কিন্তু বলছেন যে তিনি হাদিস মানেন না মানার কোনো প্রয়োজন বোধ করেন না কারণ কোরআন আল্লাহর কালাম দ্যাট ইজ এনাফ সেটাই আমাদের জন্য যথেষ্ট জীবন দর্শন হিসাবে জীবনের গাইডলাইন হিসাবে এটা একটা বিভ্রান্তিমূলক কথা তারা যখন কোরআনের উপর আলোচনা করেন আমরা অনেকে আপ্লুত হই কিন্তু সুন্নার প্রসঙ্গে আসলে তখন দেখা যায় যে তারা এমন সব কথা বলেন যা দিয়ে আসলে প্রকৃত ইসলাম থেকে অনেক অনেক দূরে সরে যাওয়া হয় যেটা সম্পূর্ণ অনুচিত অনেকে এদেরকে বলেন এরা হচ্ছে আল কোরআনিয়ন তারা কোরআন শুধু মানে হাদিস মানে না কিন্তু আমরা জানি যে শুধু কোরআন মানার কোনো অর্থ নেই এবং শুধু কোরআন মেনে মুসলিম হওয়া যায় না হাদিস মানতেই হবে কোরআন এবং হাদিস লেজিসলেশন বা আইনি দিক থেকে সমান মর্যাদার অধিকারী কোরআন আল্লাহর কালাম এদিক থেকে তার মর্যাদা বেশি কারণ কোরআন আল্লাহর কালাম হাদিসটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি যদিও সরাসরি কালাম নয় আল্লাহর পক্ষ থেকে বাণী কিন্তু আল্লাহর পক্ষ থেকেও বানিয়া এবং হাদিসের মধ্যে একটা আছে হাদিসুল কুদসি আল হাদিসুল কুদসি যেটাকে আমরা বলি যে তার বক্তব্যটা আল্লাহর সরাসরি বক্তব্য আল্লাহর কিন্তু ভাষাটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আর যার বক্তব্য এবং ভাষা সরাসরি আল্লাহর সেটি হচ্ছে আল কোরআন কালামুল্লাহ সেটি হচ্ছে আল কোরআন সুতরাং এখানে আল কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্যটা খুবই স্লাইট খুবই স্বল্প এবং ছোট্ট এবং এই পার্থক্য সেটা আমরা বুঝতেই পারছি একটা বাস্তব পার্থক্য একটা আল্লাহ সরাসরি কালাম আর একটা আল্লাহ সরাসরি কালাম নয় কিন্তু ওয়াহির দিক থেকে যে ওয়াহিটা দিয়ে এই মানব জাতিকে সমৃদ্ধ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরো মানব জাতির উদ্দেশ্যে যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এ দুটোকে ইনক্লুড করে এটা আমরা বারবার বলেছি ফলে কোরআনই হয়ে সন্নাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই যারা সেটি করবেন তারা প্রকৃতপক্ষে মহাবিভ্রান্তির অতলে তলিয়ে যাবেন এখানে আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা শেয়ার করি প্রিয় দর্শক আপনাদের সাথে সেটি হচ্ছে একজন ভাই তিনি বিদেশে থাকেন আমার সাথে দেখা করতে এসেছেন এবং মূলত এসেছেন সুন্দর বিষয়টি আলোচনা করার জন্য কারণ তিনি কনফিউজড ছিলেন তিনি ভাবছিলেন যে আসলে সুন্দর ব্যাপারে আমাদের যে চিন্তাভাবনা এটা কি ঠিক আছে কি না সেটা শেয়ার করার জন্য তিনি আমার সাথে এসেছেন আমি তাকে বললাম যে আপনি সুন্দর ব্যাপারে কি ধারণা পোষণ করেন তার সাথে আরও লোকজন ছিলেন তারা বললেন যে সন্ন্যার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আসলে সন্নাকে আমরা অথেন্টিক মনে করি না ফলে সন্না মানতেই হবে এটাও আমরা ভাবি না আমরা মনে করি কোরআনই আমাদের মেনে চলা উচিত তখন আমি তাকে বললাম যে আসলে আপনাদের এই এটা বড় ধরনের বিভ্রান্তি এবং সন্না মেনে চলা উচিত আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার কি প্রোগ্রাম সামনে বললো যে আমি ওমরা করতে যাব তখন ওমরা সিজন ছিল আমি বললাম তাহলে কিভাবে আপনি ওমরা করবেন আল কোরআনে তো আল্লাহ তালা বলেছেন ও আতিমুল হাজ্জাউল আমরাত আলিল্লাহ তোমরা হজ এবং অমরা আল্লাহর জন্য করো অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে করো for the sake of Allah আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো কিন্তু এরপরে ওমরার কিন্তু আর তেমন কোনো বর্ণনা নেই আর দু একটা আয়াতে হয়তো সেই ওমরার কথা বা তওয়াফের কথা সায়ের কথা এসেছে কিন্তু উমরার রোকন হিসাবে ওমরার যে মাসনুনাথ সন্না পদ্ধতি এবং পরে হালাল হওয়ার যে বিষয়গুলো এগুলো তো ডিটেলস কোরআনের মধ্যে আসেনি আপনি কিভাবে করবেন তিনি বললেন আমি ইব্রাহিমের ট্র্যাডিশন অনুযায়ী সেটা পালন করব আমি বললাম তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ট্র্যাডিশন আপনি অথেন্টিক মনে করছেন না তাহলে ইব্রাহিমের ট্র্যাডিশনটা আপনি পাবেন কোথায় তিনি একটু গোলমালের মধ্যে পড়ে গেলেন যাই হোক এর ভেতর থেকে তিনি বের হয়ে যাওয়ার চেষ্টা করলেন আমি তাকে বললাম আপনি যদি সুন্না না মানেন সুন্না দ্বারা সুন্না মানাটাকে জরুরি মনে না করেন তাহলে আপনি ওমরা করাটা এখানে অনর্থক আপনি ইব্রাহিমিক ট্র্যাডিশন ফলো করার কোনো সুযোগ নাই কারণ তেমন কিছু লিখিত নাই যা এসেছে সে থ্রু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম যেভাবে ওমরা করেছেন বা কি করেছেন না করেছেন সব আমরা পেয়েছি থ্রু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেগুলো সহি সনদে আমাদের কাছে লিপিবদ্ধ আছে অতএব সেগুলো না মানলে এবং সুন্না না মানলে আসলে কোরআনকে মানা যায় না ও আতিমুল আমরা তালিল্লাহ হজও করা যাবে না কমপ্লিটলি যদি কেউ হাদিসকে না মানেন ওমরা করা যাবে না কমপ্লিটলি যদি কেউ হাদিসকে না মানেন প্রিয় দর্শক এখানেই হাদিসের অত্যন্ত গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমাদের সামনে প্রতিভাত হয় অতএব আপনাদের প্রতি আমাদের আহ্বান যে আসুন আমরা কোরআনের পাশাপাশি হাদিসের গুরুত্ব অনুধাবন করি এবং হাদিসকে বিন্দু মাত্র আমরা ইগনোর না করি হাদিসকে বিন্দু মাত্র হাদিসের প্রতি আমরা অশ্রদ্ধা না দেখাই তার প্রতি আমাদের কনফিউশন বা সন্দেহ সৃষ্টি না হোক আমরা সেই চেষ্টা আমাদের করে যেতে হবে বরং পূর্ণ বিশ্বাস পূর্ণ ইমান হাদিসের প্রতি থাকতে হবে কারণ রাসুলের প্রতি ইমান এটা এর অংশ হচ্ছে হাদিসের প্রতি ইমান আমরা যখন আল্লাহর প্রতি ইমানের কথা বলি তখন কোরআনের প্রতি ইমান তার অংশ রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি ইমানের অংশ হচ্ছে তার হাদিসের প্রতি ইমান অতএব ইমানের যে ছয়টা রোকন আছে এই রোকনের পরিপূর্ণতা সাধনের জন্যে আমাদের প্রত্যেককেই চেষ্টা করা উচিত এবং সেখানে হাদিস একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে